মহান আল্লাহ উল্লেখ করেছেন হাদিস দ্বারা প্রমাণিত আলোকে সন্ন্যার আলোকে সুপ্রতিষ্ঠিত হলো জাকাতের বিধান ইসলামের মহা গুরুত্বপূর্ণ ইবাদত আপনার উপর যেমন সালাত ফরজ সম্পদশালী সামর্থ্যবান হিসাবে ঠিক একইভাবে জাকাত ফরজ শাহিদুল্লাহ খান মাদানী মানুষের অর্থনৈতিক আবাদতে প্রথম শ্রেণীর আবাদত হচ্ছে জাকাত জাকাত যার মাধ্যমে মানবতার কল্যাণ নিশ্চিত করা যেতে পারে জাকাত ও সদকাতুল ফিত্র প্রতি শনিবার রাত দশটায় আপ পুনঃ সম্প্রচার সকাল সাড়ে আটটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় TV network, the solution for humanity. السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين وسلم تسليما كثيرا সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী আপনাদের সামনে রিয়াদুসালেহিনে দর্শ নিয়ে উপস্থিত হয়েছি আজকে যে বিষয়ে আলোচনা হবে সেই অধ্যায়টি হল বাবুন ফিল ইয়কিনি ওয়াত্তাওয়াক্কুল বিশ্বাস এবং ভরসার বিষয় ইয়কিন বিশ্বাস ওয়াত্তাওয়াক্কুল এবং আল্লাহর উপর ভরসা আল্লাহর প্রতি বিশ্বাস এবং ভরসার বিষয়ে ইমাম নববী রাহেমাহুল্লাহ ওনার কিতাব রিয়াদুসালহীন যে অধ্যায় বেঁধেছেন সেখান থেকে আজকে আলোচনা হবে তো এই অধ্যায়ে উনি প্রায় ষাটটি আয়াত নিয়ে এসেছেন এবং এগারোটি হাদিস উনি উল্লেখ করেছেন প্রথম আয়াত সুরাই আহজাবের ২২ নম্বর আয়াত আল্লাহ তালা বলেন ওয়ালাম্মা রুমিনুন আল আহজাব قالوا هذا ما وعدنا الله ورسوله وصدق الله ورسوله وما زادهم إلا إيمانا وتسليما আল্লাহ তালা বলছেন আহজাব যুদ্ধে মুসলমানেরা যখন তাদের বিপক্ষে কাফেরদের বড় সংখ্যা যখন তারা দেখলো যে তাদের দ্বিগুণ সংখ্যক লোক তাদের বিরুদ্ধে তারা যুদ্ধের জন্য প্রস্তুত আছে তো এই খবরটি শোনার পর কলু তারা বলল হাদা মা ওয়াদান আল্লাহ রাসুলু এটা তো সেই বিষয় যে বিষয়ে আল্লাহ এবং তার রসুল আমাদের কাছে ওয়াদা করেছেন ওয়াসদাকাল্লাহ রাসুলু এবং আল্লাহ ও তার রসুল যা বলেছেন সেটা সত্য ওমা জাদাহুম ইল্লা ইমানাউ ওয়া তাসলিমা তো এই খবরটি শোনার পরে তারা ভীত হয়নি যে তাদের বিপক্ষে অনেক বেশি সৈনিক তাদের বিপক্ষে তারা আছে এই খবরটি শোনার পর তাদের ইমান দুর্বল হয় নাই বরং ইমান আরও বৃদ্ধি হয়েছে ওয়া তাসলিমান এবং আত্মসমর্পণের ক্ষেত্রে আত্মসমর্পণের মাত্রা আরও তাদের বেশি হয়ে গেছে অর্থাৎ আল্লাহ এবং তার রসুল সাল্লাহ আলহি আসাল্লাম উনি ওনাদের যে মানুষদেরকে নির্দেশ দেওয়া হয়েছে জেহাদের জন্য তো সেই নির্দেশ অনুপাতে বদরের যুদ্ধে অনেক স্বল্প মুসলমান তার বিপক্ষে তাদের অনেক বেশি হওয়ার পরেও আল্লাপাক তাদেরকে বিজয় করেছেন ঠিক তেমনি সুরায় আল ইমরানের একশো তেহাত্তর নম্বর আয়াত এবং চুহাত্তর নম্বর আয়াত আল্লাহাক বলেছেন الذين قال لهم الناس إن الناس قد جمعوا لكم فاخشوهم فزادهم إيمانا وقالوا حسبنا الله ونعم الوكيل الذين قال لهم الناس إن الناس قد جمعوا لكم নিশ্চয় মানুষ যখন তাদেরকে বলল যে ইন্নান্নাস কদ জামাউ লাকুম তোমাদের বিপক্ষে অনেক সংখ্যক মানুষ তারা একত্রিত হয়েছে তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য ফাকসাউহুম তাদের বিষয়ে ভয় করো এই সংখ্যা বেশি শোনার পরেও ফাজাদাহুম ইমানা তাদের ইমান আরও বৃদ্ধি হয়েছে ইকিন ভরসা আরও বৃদ্ধি হয়েছে আল্লাহর প্রতি দুর্বলতা তাদের আসে নাই ওয়াকালু এবং তারা বলল হাসবুন আল্লাহ ওয়ানিমাল ওয়াকিল সংখ্যা দিয়ে আমাদের করার কিছু নেই হাসবুন আল্লাহ আল্লাহ আমাদের জন্য যথেষ্ট অনিয়মাল ওয়াকিল এবং তিনি সুন্দর কর্মবিধায়ক তিনি সুন্দর সংরক্ষণকারী হেফাজতকারী আল্লাহ আমাদের হেফাজত করবেন আল্লাহ আমাদেরকে বিজয় করবেন তো এই সংখ্যা দেখে তারা ভীতু হয় নাই বরং তাদের ইমান আরও বৃদ্ধি হয়ে গেছে ফান কালাবু বিনিয়ামাতিম মিনাল্লাহ ফলাফল কি আসলো যখন আল্লাহ পাকের উপর তারা ভরসা করেছে ফান কালাবু বিনিয়ামাতিমিন আল্লাহ তারা আল্লাহর পক্ষ থেকে বহু নিয়ামত এবং অনুগ্রহ নিয়ে তারা বাড়িতে ফিরে আসছে তাদেরকে কোনো কোনো ক্ষতি স্পর্শ করে নাই আহজাবের যুদ্ধ হয় নাই যুদ্ধ ছাড়াই আল্লাহ পাক তাদেরকে বিজয় করে দিয়েছেন বলছেন লাম মিয়াম সাসহুম সুন ওয়াত্তাবাউ রিদওয়ান আল্লাহ এবং তারা আল্লাহর সন্তুষ্টির আনুগত্য করেছে তাদেরকে কোনো অনিষ্ট স্পর্শ করতে পারে নাই ওল্লাহুদু ফজলিন আজিম আল্লাহ তালা বড় অনুগ্রহওয়ালা আলা এবং ফজলওয়ালা ওকাল তালা আল্লাহ তালা আরও বলেছেন সুরে ফোরকানের আঠান্ন নম্বর আয়াতে ওয়াতাওয়াক্কাল আল হাইল্লাদি লায়ামুদ তোমরা ভরসা করো ওই জাতের উপর আল হাই যিনি জীবিত আল্লাদি লায়ামুত যিনি মৃত্যুবরণ করবেন না ওয়াকাল তালা আল্লাহ তালা বলেছেন ফাইদা আজমতা ফাতাওয়াক্কাল আল্লাহ যখন তুমি তুমি কোনো কাজের চূড়ান্ত সিদ্ধান্ত নিবে ফাইদা আজমতা যখন তুমি কোনো কাজের চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ফাতাওয়াক্কাল আল্লাহ তুমি তখন আল্লাহর উপর ভরসা করো এরপরে বলেছেন সুরে তালাকের তিন নম্বর আয়াতে ওমাই এতাওয়াক্কাল আল্লাহ ফাহুয়া হাসবু যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা লাগবে তার জন্য আল্লাহ যথেষ্ট ওকাল তাআলা আল্লাহ তাআলা আলো বলেছেন সূরা আনফালের দুই নম্বর আয়াত ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون বলছেন ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যখন তাদের উপর তার আয়াত পড়া হয় জাদাত হুম ইমানা তাদের ইমান বৃদ্ধি পায় ওয়ালা রব্বিহিম মেতাওয়াক্কালুন এবং তারা তাদের প্রতিপালকের উপর তারা ভরসা করে তো এই আয়াতে আল্লাহ রব্বুল আলমিন মোমিনদের সেফাত এবং গুণাবলীর বর্ণনা করেছেন যে মোমিন তো মূলত তারাই যাদের কাছে কোরআনের আয়াত পড়া হবে আয়াত শুনে তাদের ইমান বৃদ্ধি হয়ে যাবে এবং তারা আল্লাহর প্রতি ভরসা করবেন তো এই সবগুলি আয়াত যে বিষয়ে প্রমাণিত হয় সেটা হলেই যে মুসলমানদের উচিত আল্লাহর উপর ভরসা করা আল্লাহর উপর তাওয়াক্কুল করা আর যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা এবং তাওয়াক্কুল করবে আল্লাহ তালা তাকে এই দুনিয়াতেও বিজয়ী করবেন আখেরাতেই বিজয়ী করবেন ইনশা আল্লাহ তালা এ বিষয়ে সর্বপ্রথম যে হাদিসটি আছে আনিবনি আব্বাসিন রাজি আল্লাহ আনহুমা কাল ইবনে আব্বাস রাজি আল্লাহ আনহু তিনি বলেন কালা রসুল্লাহ সাল্লা সাল্লাম আল্লাহ রসুল সাল্লাম বলেছেন উমাম আমার উপরে ওম্মত পেশ করা হয়েছে ওম্মতকে আমার উপর উপস্থাপন করা হয়েছে দেখানো হয়েছে ফারাইতুন নাবিয়া ও মাহুর রোহাইব বহু নবী দেখেছি তাদের সাথে ছোট্ট একটি জামাত আছে বহু নবী আমি এমন দেখেছি তাদের সাথে ছোট্ট কিছু লোক তাদের সাথে আছে বা ছোট্ট একটি জামাত আছে ওয়ান নবী ওমাহুর রজুল ও রজুলান আর কিছু নবী এমন আছে তাদের সাথে মাত্র একজন লোক আছে অথবা দুইজন অর্থাৎ তাদের অনুসারী সংখ্যা একজন বা দুইজন ওয়ান নবী লাইসা মাহু আহাদুন আর কিছু নবী এমন আছে যে তাদের সাথে কোনো লোকই নেই তার কেউ আনুগত্য করেই নেই তার কথা কেউ মানেই নেই ইদ রুফি আলী সওয়াদুন আজিম হঠাৎ করে আমার সামনে বড় একটি কালো দল উপস্থাপন করা হলো ফাজনান্তু আন্না হুম উম্মাতি তখন আমি মনে করলাম যে মনে হয় এটা আমার উম্মত হবে তখন আমাকে বলা হলো হাদা মুসা ও কৌমুহু এই যে একটা বড় দল দেখা যাচ্ছে এটা মূলত মুসা এবং তার সম্প্রদায়ের দল ইরাল উফক আপনি আকাশের উঁচুই আরেক আরেকটু আকাশের দিকে তাকিয়ে দেখুন ফা নজার তু ফাইদা সওয়াদুন আদিম এরপরে যখন দেখলাম সেখানে আরও বড় একটি দল দেখা গেল ফাকির আলী আমাকে বলা হলো অঞ্জুর ইরাল উফুক ইল আখর আপনি এই আসমানের আর দিকে আপনি তাকিয়ে দেখুন ফাইদা সওয়াদুন আজিম সেখানেও বড় একটি দল আছে ফাকির আলী তখন আমাকে বলা হলো এরা হলো আপনার উম্মত আরেকটি কথা বলছেন মাআহুম সাবউনা আলফান ইয়াদখুলুল জান্নাতে বিগাইরি হিসাব তাদের মাঝে সত্তর হাজার মানুষ এমন হবেন যারা কোনো হিসাব ছাড়াই জান্নাতে প্রবেশ করবেন বিলা হিসাব সুবহান আল্লাহ ওলা আজাবিন এবং কোনো শাস্তি ছাড়া কোনো হিসাব ছাড়াই তারা জান্নাতে প্রবেশ করবেন সুম্মা নাহাদা এই কথাটি বলে আল্লাহ নবী সাল্লাম ওই বৈঠক থেকে উঠে চলে গেলেন ফাদাখালা মানজিলাহু এবং উনি ওনার বাড়িতে প্রবেশ করলেন ফি উলা আল জান্না এখন একটি বিরতি ছোট্ট একটু বিরতির পরে আবার আপনাদের সামনে এই হাদিসের ব্যাখ্যা নিয়ে উপস্থিত হব আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন মানবতার পথ প্রদর্শক আল কোরআনুল করিম কি ওসিয়াত করেছে মানব জাতির জন্য দিন ইসলামের মূল নির্দেশনগুলো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 আল্লাহ হুমুল্লাদি উলিদুফিল ইসলাম ওয়ালাম ইশরিকু বিল্লাহি কিছু লোক বলল যে সত্তর হাজারের মধ্যে তারা হতে পারে যে যারা ইসলামের উপরেই জন্মগ্রহণ করেছে এবং শিরিক করে নাই এবং ইসলাম নিয়েই দুনিয়া থেকে চলে গেছে এরাও হতে পারে ওয়াদাকারু আসিয়া আরও অনেকে অনেক রকম পরামর্শ তারা দিল ফখরাজা আলহিম রসুল্লাহ সাল্লাম হঠাৎ করে আল্লাহ রসুলাম তাদের নিকটে ফিরে আসলেন ফকাল এবং বললেন তোমরা কি বিষয়ে গবেষণা করছো কি বিষয়ে তোমরা পর্যালোচনা করছো ফা আখবারুহু তো তারা বললেন যে আমরা ওই সত্তর হাজার যারা বিনা হিসাবে বিনা হিসাবে জান্নাতে যাবে তাদের বিষয়ে আমরা পরামর্শ বা আমরা মন্তব্য করছিলাম যে তারা কারা হতে পারে তো আল্লাহ নবী সালাম বলছেন শোনো তারা কারা হবে তারা ওই সমস্ত লোক হবে লায়ার কোন যারা ঝাড়ফুঁক নেয় নেয় কারো কাছ থেকে ঝাড়ফুঁক করে নাই ওলা কোন কারো কাছ থেকে ঝাড়ফুঁক করেও নেয় নেই নিজেও ঝাড়ফুঁক করে ঝাড়ফুঁক বুঝেন ফুঁ দিয়ে কাউকে ভালো করে দেওয়া ঝাড়ফুঁক এটা নিজেও করে নেই কারো কাছ থেকে করেও নেয় নেই ওয়ালা এটা তৈরুন অশুভ লক্ষ্য লক্ষণ তারা গ্রহণ করেন নাই এবং করায়ও নাই অর্থাৎ কিছু মানুষ তারা শুভ অশুভ লক্ষণ তারা গ্রহণ করে কিভাবে সকালে সকালবেলা ওঠার পরে খারাপ কিছু যদি তার তার নজরে পড়ে চোখে পড়ে তখন কি মনে করে যে আজকে সারাটা দিনই খারাপ অবস্থায় যাবে এগুলি শুভ অশুভ লক্ষণ এগুলি তারা করত হাতে একটা পাখি নিয়ে উড়িয়ে দিত যে এটা যদি ডান দিকে যায় তাহলে এই হবে বাম দিকে গেলে এই হবে তো এগুলি তারা করবে না ও আলা রব্বিহিমে তাওয়াক্কালুন এবং তারা তার প্রতিপালকের উপর ভরসা করবে ওকাশা বিন মোহসেন একজন সাহাবি তিনি দাঁড়ালেন ফকাল এবং বললেন উদুল্লাহ আইয়াজালানি মিনহুম হে আল্লাহ নবী আপনি একটু দোয়া করেন আমি যেন তাদের অন্তর্ভুক্ত হতে পারি ওকাশা বিন মহসিন তিনি বলেন আল্লাহ রসুল সাল্লাম আপনি একটু দোয়া করেন সেই সত্তর হাজারের ভিতরে যেন আমার নামটা থাকে ফকল আল্লাহ রবী সালাম বললেন আন্তা মিনহুম তুমিও সত্তর হাজার মধ্যে তুমি একজন থাকবে ইনশা আল্লাহ তালা সুম্মা কাম রাজুলুন আখার তো আরেকজন ব্যক্তি দেখলেন যে মার্শাল্লাহ তো বলেই জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেল তো আরেকজন দাঁড়িয়ে বললেন হে আল্লাহ রসুল উদুল্লাহ আইয়া জালিনী মিনহুম আমার জন্য আপনি দোয়া করেন যেন আমিও তাদের অন্তর্ভুক্ত হতে পারি ফাকর আল্লাহ নবী বললেন সাবা ককা বিহা ওকাশা হে অমুক ওকাশা তোমার চাইতে আগে বাড়ি চলে গেছে অর্থাৎ ওকাশা তোমার চেয়ে আগেই এই সুসংবাদ সে পেয়ে নিয়েছে বিধায় তোমাদের আর এটা আর হবে না হঠাৎ করে সে দাঁড়িয়েছে বলেছে তাকে সুসংবাদ দেওয়া হয়েছে এটা তার জন্যই খাস এটা আর অন্য কেউ হবে না তো এই হাদিস থেকে আমরা যে বিষয়গুলো জানতে পারলাম সেটি হলো এই যে আল্লাহ রব্বুল আলমিন উনি এই পৃথিবীর মানুষের হেদায়তের জন্য বহু নবী এবং রসুল আল্লাপাক পাঠিয়ে দিয়েছেন এবং প্রত্যেক নবী এবং রসুল মানুষদেরকে একটি দাওয়াত দিয়েছেন সুরায় নাহালের ছত্রিশ নম্বর আয়াত আল্লাহাক বলেছেন ওয়ালাকদ বাসনা ফি কুল্লি উম্মাতির রসুলান আনেবুদুল্লাহ ওয়াজতানিবুত আমি প্রত্যেক উম্মতের নিকটে সকল মানুষের কাছে যে রসুলগুলি পাঠিয়েছি সকল রসুলের দাওয়াত একটি ছিল আনিয়াবুদুল্লাহ ওয়াজতানিবুত্তাহুত তোমরা আল্লাহর ইবাদত করো এবং সকল তাগুত থেকে তোমরা বাঁচিয়ে থাকো আল্লাহ ব্যতীত যেগুলি জিনিসের এবাদত করা হয় সেগুলি হলো তাগুত তো এই তাগুত থেকে মুখ ফিরিয়ে নিয়ে আল্লাহর এবাদত করানোর জন্যই আল্লাহ তারা মূলত দুনিয়ায় প্রায় এক লক্ষ নবী এবং রসুল পাঠিয়েছেন কিন্তু মানুষের স্বভাব হলো এই যে অনেক সময় অনেক নবীর কথা তাদের উম্মতেরা মানে নাই এখানে অনেকেই ভুল পথে চলে যান অনেকেই মানে বেশি কাজ করতে যে সঠিক পথ অবলম্বন না করে মনে করছে যে আমি যদি এই পথে হাঁটি তাহলে আমার অনুসারী বেশি হবে আমি যদি এই পথে হাঁটি তাহলে আমাদের দল ভারী হবে বেশি তো এখানে আমরা জানতে পারলাম যে যেই রসুল এবং নবীদেরকে আল্লাহ তালা দুনিয়ায় পাঠিয়েছেন মানুষের হেতায়েতের জন্য তিনারা তাদেরকে শতবৎসর দাওয়াত দেওয়ার পরেও অনেক সময় একজন ইমান নিয়ে আসছে অনেক সময় দুইজন অনেক সময় কেহই ইমান নিয়ে আসে নাই তাহলে কি আমরা বলতে পারবো যে এই নবীরা ব্যর্থ হয়ে গেছেন না অমা আলাইকা ইল্লাল বালাক আল্লাহ বলছেন তোমার কাজ শুধু পৌঁছানো ওলা আপনি যাকে ইচ্ছা তাকে হেদায়ত দেবেন এই হেদায়তের দায়িত্ব আল্লাহ আপনাকে দেয়নি আল্লাহ নবী সাল্লাম উনি কি চাচ্ছিলেন না যে ওনার চাচা এতেকাল করছেন অমুসলিম হয়ে উনি বারবার চাচ্ছিলেন যে চাচা শেষবার যদি শেষ বেলায় একবার যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ তাহলে উনি আল্লাহর কাছে সুপারিশ করে ওনাকে জান্নাতে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন কিন্তু আল্লাহ পাক তার নসিবে রাখেন নাই আল্লাপাক তাকে সেই ইমান নিয়ে আসার তৌফিক দান করে নাই তো আর একটা বৈশিষ্ট্য সেটা হলেই যে সকল নবীর চাইতে সবচেয়ে বেশি সংখ্যক উম্মত কার হবে নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লামের উম্মতের সংখ্যা সবচেয়ে বেশি হবে এই জন্য আল্লাহ নবী সাল্লাম একটি হাদিসও বলেছেন তোমরা এমন নারীকে বিবাহ করো যেই নারীটি তোমাকে বেশি ভালোবাসবে মহব্বত করবে এবং যেই নারী বেশি বাচ্চা জন্ম দিতে পারবে তাকে তোমরা বিবাহ করো করো করো কারণ বিকুম ইয়মাল কিয়ামা কেয়ামতের দিন তোমাদের অধিক হওয়ার কারণে সংখ্যায় বেশি হওয়ার কারণে আমি গর্ব করব। এর পরের হাদিস সেটা হলেই আনিবনে আব্বাসিন রাজি আনহুমা আইদান আন্না রসুল রসম কান আকুল আল্লাহুম্মা লাকা আসলামতু ওবিকা আমান্তু ওয়ালাইকা তাওয়াক্কালতু ওয়াইলাইকা আনাবতু ওবিকা খাসামতু আল্লাহুম্মা আউদু বিআজ্জাতিকা ইল্লা আন্তা এটা একটি দোয়া যে দোয়া সম্পর্কে ইবনে আব্বাস রাজি আল্লাহ তালাহ তিনি বলেন যে আল্লাহ রসুলাম কানা ইয়াকুল উনি এই দোয়াটি সবসময় পড়তেন আল্লাহ হুম্মালাকা আসলাম তু আয়াল্লাহ আমি তোমার জন্যই আত্মসমর্পণ করেছি ইমান নিয়ে এসেছি ইসলাম গ্রহণ করেছি অবিকা আমান্তু এবং তোমার উপরে ইমান নিয়ে আসছি ওয়ালাইকা তাওয়াক্কালতু এবং তোমার উপরেই ভরসা করি এই শব্দের কারণে যে আলাইকা তাওয়াক্কু আল্লাহ তোমার উপরে আমি কি করি ভরসা করি এবং আপনার দিকে আমি প্রত্যাবর্তন করি প্রত্যাবর্তন করি অবিকা খাসামতু এবং আপনার সন্তুষ্টের জন্যই আমি বাতিলের বিরুদ্ধে আমি যুদ্ধ করি আয়াল্লাহ আমি আপনার সম্মানের কসম খেয়ে বলছি সম্মানের ওসিলাই দোয়া করছি আল্লাহ তুমি ছাড়া কোনো মাবুদ নেই তুমি যেন আমাকে পদভষ্ট না করে দাও আন্তাল হাইউল্লাদিল আয়ামুত আপনি সেই চিরঞ্জীবী যিনি মৃত্যুবরণ করবেন না ওয়াল জিন ওয়াল ইনসুয়ামুতুন এবং সকল জিন এবং মানুষ সবাই মৃত্যুবরণ করবে এর পরের হাদিস আনিবনে আব্বাসিন রাজি আল্লাহ আনহুমা আইদান কল হাসবুন আল্লাহ ওয়ানিমাল ওয়াকিল قالها إبراهيم حين ألقي في النار وقالها محمد حين قالوا কলাহা ইব্রাহিম আলাইসাল্লাম এই শব্দটি ইব্রাহিম আলাইসাল্লামও বলেছিলেন কখন যখন ওনাকে সেই আগুনে নিক্ষেপ করা হয় একটু আগে বলেছি তখন সে তিনি বলেছিলেন যে হাসবুন আল্লাহু ওয়ানিয়ামাল ওয়াকিল সকল ষড়যন্ত্র থেকে হেফাজত করার জন্য আল্লাহ যথেষ্ট এবং তিনিই সুন্দর হেফাজতকারী আহা মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম এবং মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তিনিও যখন ওনাকে বলা হয়েছে ইমানা যে মানুষ আপনার বিরুদ্ধে অনেক বড় সংখ্যা জমা হয়েছে তো এই বড় সংখ্যা মানুষ জমা হয়েছে শুনে উনি ভীতু হন নাই বরণ বলেছেন হাসপুন আল্লাহ অনিমাল ওয়াকিল আল্লাহ আমার জন্য যথেষ্ট এবং আল্লাহ আমাদের হেফাজতকারী অন্য আরেকটি রেওয়ায়তে ইবনে আব্বাস আল্লাহ আনহু থেকে রেওয়ায়ত আছে তিনি বলেছেন কান আখির কৌল ইব্রাহিম হাইনাউল কেফিন্নার হাসবি আল্লাহ নিয়মাল ওয়াকিল ইব্রাহিম আলাই ইসলামের সর্বশেষ যে কথাটি ছিল যখন তাকে জাহান্নামে নিক্ষেপ করা হয়েছে সেই কথাটি ছিল হাসবি আল্লাহু ওয়ানিমাল ওয়াকিল আল্লাহ আমার জন্য যথেষ্ট অনিমাল ওয়াকিল এবং তিনি সুন্দর হেফাজতকারী এরপরে যে হাদিসটি সেটি হলেই আবু হর হরাজ আল্লাহ তিনি বলেন রসুল্লাহাম বলেছেন ইয়াদুখুল জান্নাত আকওয়ামুন আফ ইদাতুহুম মিসলু আফ ইদাকিত তাইর কিছু মানুষ এমন তারা জান্নাতে প্রবেশ করবেন যাদের অন্তরটি হবে পাখির অন্তরের ন্যায় পাখির অন্তরের ন্যায় তাদের অন্তর হবে এর অর্থ কি যে পাখিরা সকাল বেলা তারা খালি পেট নিয়ে বের হয় এবং সন্ধ্যবেলায় ভরা পেটে তারা বাড়িতে ফিরে আসে তো যে সমস্ত মানুষেরা আল্লাহর ভরসা রাখবে এবং মনে করবে যে পাখিদেরকে যে রব খাওয়াচ্ছেন আমাদেরকেও খাওয়াবে এটা নিয়ে যখন তারা অনেক বেশি সেটাকে জমা করা একত্রিত করবে না ভরসা করবে আল্লাহ তালা তাদের সম্পর্কে বলেছেন তারা জান্নাতে প্রবেশ করবে আপনাদের সামনে আল্লাহর উপর ভরসা এবং একইন সম্পর্কে আলোচনা করে আসছিলাম এ বিষয়ে বাকি আলোচনা পরবর্তী দর্শে শোনার জন্য আপনাদেরকে আন্তরিক আহ্বান জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে নেক আমল করা তৌফিক দান করুন ও আখরুদ আওয়ানা আলহামদুলিল্লাহ রবিল আলমিন والسلام عليكم ورحمة الله وبركاته কখনো কয়েক ফোঁটা পানি একজনের তৃষ্ণা মেটাতে পারে কখনো একটি সাহায্যের হাত মানুষের মুখে হাসি ফোটাতে পারে আমাকে খেলনাটা একটু দাও না দাও না দাও না না দেব না দেব না দেব না কখনো সামান্য একটি উপহার হতে পারে মহামূল্যবান একটি জীবন দর্শন মানুষের মনে জাগাতে পারে আশার আলো তবে আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো পেছনে ফেলে আসা আমাদের পদচিহ্ন মুক্ত হস্তে দান করুন সেই পদচিহ্নই রেখে যান যেভাবে স্রষ্টা আমাদের জীবনটাকে পরিচালিত করতে বলেছেন পিস মানবতার সমাধান আপনাদের ডোনেশন আর জাকাত পাঠিয়ে দিন পিস টিভিকে সমর্থন করুন ডোনেশন এবং জাকাত পাঠানোর ঠিকানা IRFI Al Rayan bank quadrant code আটচল্লিশ Calthorpe road Birmingham UK post code B one five one T H sort code three zero double zero eight three swift BIC code I B IBO BGB double two IBAN GB five two L YD three zero nine six three four zero one zero two four one nine two pound account number zero double one three two three zero one euro account number zero double one three two three zero two US dollar account number zero double one three two three zero three টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন admin at the rate peace TV dot TV peace TV মানবতার সমাধান